দিয়েছেন দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি যার উম্মত করে মহান রব্বুল আলমিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকে আমাদের জুমার খুদ্বার আলোচনার বিষয় তৌহিদ তৌহিদের ঘোষণা দেয়া তৌহিদের স্বীকৃতি প্রদান করা এ পৃথিবীর সকল অঞ্চলের সব ধরনের মানুষদের মুক্তির নাজাতের এবং তাদের সফলতা এবং কামিয়াবির একমাত্র পথ এই পৃথিবীর সকল মানুষের মুক্তির জন্য মহান রব্বুল আলমিন যে জীবন ব্যবস্থা তিনি দান করেছেন সেই জীবন ব্যবস্থাটা হল ইসলাম ইসলামটা এটা সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর মনোনীত দিন আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হল ইসলাম ইসলামটা শুধু এই পৃথিবীর একশো অথবা দেড়শো কোটি মানুষের জীবন ব্যবস্থা না বরং এই পৃথিবীর সকল মানুষের জন্যই আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হল ইসলাম এবং কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে একদম কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হল ইসলাম ইসলাম ছাড়া আর অন্য কোনো মতাদর্শ আর অন্য কোনো জীবন ব্যবস্থা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এখনো গ্রহণযোগ্য না সামনেও গ্রহণযোগ্য কোনো কিছু আবিষ্কৃত হবে না কেমন পর্যন্ত আর কোনো মতাদর্শ আসবে না তৈরি হবে না কেউ তৈরি করতে পারবে না যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আজকে পৃথিবী বিপি এটা পূর্ব থেকেই চলে আসতেছে মানুষ তাদের মুক্তির জন্য তাদের সফলতার জন্য তারা বিভিন্ন মতাদর্শ আবিষ্কার করছে বিভিন্ন সিস্টেম জীবন পরিচালনার বিভিন্ন পদ্ধতি মানুষ আবিষ্কার করে যাচ্ছে এবং নিজ আবিষ্কৃত পথ এবং পদ্ধতির দিকে তারা বাকি পৃথিবীর মানুষদেরকে ডাকতেছে এভাবে নানা নানাহ জীবনযাপনের পথ এবং পদ্ধতি পৃথিবীতে অতীতেও তৈরি হয়েছে এখনো আছে সামনে আরো তৈরি হবে কিন্তু অতীতে যত ধরনের মতাদর্শ তৈরি হয়েছে এখন যত ধরনের মতাদর্শ আছে এবং কেমন পর্যন্ত যত ধরনের মতাদর্শ তৈরি হবে আল্লাহর কাছে মনোনীত একমাত্র মতাদর্শ এবং জীবন ব্যবস্থা হল ইসলাম আর কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه ওমান যে ব্যক্তি ইয়াবতাগি গাইরাল ইসলামী দিনান ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো মতাদর্শকে সন্ধান করবে এটাকে গ্রহণ করবে আল্লাহ বলতেছেন ফা লান লান শব্দ হলো কখনো কোন অবস্থাতেই ইকবালা মিনহু তার সেই মতাদর্শকে গ্রহণ করা হবে না এটা কখনো গ্রহণ করা হবে না কোন অবস্থাতেই গ্রহণ করা হবে না এটা তার পর্যন্ত থাকবে আর সে যে এই মতাদর্শ তৈরি করল আল্লাহর দিনকে বাদ দিয়ে আল্লাহর মতদর্শ আল্লাহর দেয়া একটা জীবন ব্যবস্থা আছে এটাকে বাদ দিয়ে ভিন্ন মতাদর্শ সে যে তৈরি করলো এর একটা ফল আছে তার সে ফলটা হলো ফিল আখিরাতি যে আখেরাতের জীবনে এই ব্যক্তিটা মিনাল খাসিরিন চরম ক্ষতিগ্রস্ত হবে তাই আল্লাহর কাছে সারা পৃথিবীর মানুষ সাতশো কোটি মানুষের জন্য আল্লাহ যে ধর্ম দিয়েছেন বর্তমান পৃথিবীর সাতশো কোটি মানুষের জন্য এমন সময় পৃথিবীতে আসতে পারে পৃথিবীতে মানুষ দশ সাতশো কোটিকে পেরিয়ে যাবে আটশো নয়শো কোটি হবে আরো অগণিত মানুষ পৃথিবীতে কেমন পর্যন্ত আসবে কিন্তু সকলের জন্য আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ধর্মটা কি ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহর মনোনীত নবী হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সবার জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নবীকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের অল্প কিছু মানুষের নবী বাকিদের জন্য আল্লাহ অন্য কোনো নবী পাঠাইছেন আমরা বলি যে আমরা যারা মুসলমান হিসেবে পরিচিত তিনি আমাদের নবী তাহলে যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় না তাদের জন্য কি আল্লাহ অন্য কোনো নবী পাঠাইছেন পাঠাইছেন হুম আর কোন নবী আল্লাহ পাঠান নাই বরং আল্লাহর পক্ষ থেকে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে এখন পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের জন্য আল্লাহর মনোনীত নবী হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহর মনোনীত কিতাব হল ওর আনে মাজিদ খুব বোঝার চেষ্টা করেন কোরআনটা এটা কি শুধু আমাদের না পৃথিবীর সকল মানুষের পৃথিবীর সকল মানুষের জন্য কোরআন হল আল্লাহর পক্ষ থেকে দেয়া একমাত্র কিতাব ইসলামের কথা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের দাওয়াত কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত ইসলাম একটা জীবন ব্যবস্থা তো ইসলামের একটা দাওয়াত আছে ইসলামের একটা দাওয়াত আছে যে দাওয়াতটা যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে মেনে চলতে হয় এবং ইসলাম চায় সারা পৃথিবীর সকল মানুষ যেন এই দাওয়াতটাকে গ্রহণ করে নেয় কারণ এই পৃথিবীর সকল মানুষের জন্য এই দাওয়াতটাকে গ্রহণ করা হলো মুক্তির একমাত্র পথ সেই ইসলামের দাওয়াত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দাওয়াত কোরআনের দাওয়াত এসব দাওয়াত হল তৌহিদের দাওয়াত লা ইলাহা ইল্লাহ এটা হল সব দাওয়াত নবী মোহাম্মদ রসুল্লাহ দাওয়াত এইটাই যে লা ইলাহা ইল্লাম কোরআনের দাওয়াত আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু এটা হলো কোরআনের দাওয়াত কোরআনই দাওয়াত দিচ্ছে নবী এই দাওয়াত দিচ্ছে ইসলামের দাওয়াত হলো এই ইসলাম সারা পৃথিবীর মানুষদেরকে এই দাওয়াত দিতেছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম সারা পৃথিবীর মানুষদেরকে এই দাওয়াত দিতেন এই দাওয়াতটা সারা পৃথিবীর মানুষের জন্য তিনি দিয়ে গেছেন কারণ তিনি তো সারা পৃথিবীর নবী কোরআন আমাদের অল্প কিছু মানুষকে না সারা পৃথিবীর মানুষদেরকে এই দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ يا أيها الناس قل يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم قل يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون কুল আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন তাদেরকে বলবেন সকল মানুষকে বলেন সকল মানুষদেরকে বলেন নাথ সকল মানুষদেরকে বলেন আপনি যত মানুষ আছে ইয়া ইউহান নাথ মানে সব মানুষ একদম কেয়ামত পর্যন্ত আগত সকল মানুষদেরকে লক্ষ্য করে আপনি বলেন কি বলতে হবে লাল্লাকুম তাত্তাকুন তোমরা তোমাদের রবের এবাদত করো লাল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুক্তি পেতে পারো তোমাদের রবের তোমরা এবাদত করো রবকে আল্লাদি খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাদিন কাবলিকুম তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন সেই রবের এবাদত করো এবাদতের একমাত্র উপযুক্ত তিনি আর কেহ না আর কারো এবাদত হতে পারে না এবাদত পাওয়ার যোগ্যতা উপযুক্ততা আর কেউ রাখে না একমাত্র তিনি রাখেন এই দাওয়াতটা সবাইকে দেওয়া হচ্ছে আবার দেখেন নাস নাক মানে সকল মানুষ আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাখি জামিয়া তোমাদের সকলের কাছে আমি প্রেরিত রাখি সকল মানুষদেরকে লক্ষ্য করে বলেন যে তোমাদের সকলের পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তারা আমাকে পাঠাইছেন আমার অনুসরণ করো আমার অনুসরণের মাঝেই তোমাদের সকলের মুক্তি সকলের নাজাত ইসলামটা সবার ধর্ম তবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সবার নবী ইসলাম ধর্মটা বলেন না সবার ধর্ম ইসলাম ধর্মটা সবার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সবার নবী কোরআন বলতেছে কোরআনটা সবার কিতাব দেখেন শাহরু রমাদন الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان শাহরু রমাদান আল্লাহ বলছেন রমজান মাস আল্লাদি উনজিলা ফিহিল কুরআন রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে হুদাল্লিনাস কোরআনটা জীবনযাপনের ব্যবস্থাপত্র লিন্নাস সকল মানুষের জন্য কোরআনটাকে রমজান মাসে যে নাজিল করা হয়েছে এ কোরআন সকল মানুষের জন্য এটা জীবনযাপনের ব্যবস্থাপত্র কোরআনটা আমাদের কিতাব সবার কিতাব আল্লাহর নাজিল করা সকলের জন্য যে কিতাব এই কিতাবটার নাম কি কোরআন কারণ অন্য কারোর জন্য তো অন্য কোনো কিতাব এই মুহূর্তে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা নাই কোরআন নাজিলের পর কোরআনই এই পৃথিবীর সকল মানুষের জন্য মুক্তির কিতাব এ কথাগুলোর সারাংশ হল যে এই পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহর এবাদত করতে হবে এটা ইসলামের দাওয়াত ইসলামটা মেনে চলতে হবে এই পৃথিবীর সকল মানুষের জন্য ইসলামটা আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম এই পৃথিবীর সকল মানুষের জন্য নবী হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মুক্তির জন্য নাজাতের জন্য সফলতার জন্য সবাইকে তার অনুসরণ তার অনুকরণ এটা শিখতে হবে এটা করতে হবে আল্লাহর মনোনীত একমাত্র কিতাব একমাত্র গ্রন্থ হল কোরআন পৃথিবীর সকলের জন্য মুক্তির সনদ হল কোরআন কোরআন হল সেই ধর্মীয় গ্রন্থ যা এই পৃথিবীর সকল মানুষদেরকে মুক্তির দিকে ডাকতেছে সফলতার দিকে ডাকতেছে এবং কোরআন সে বলতেছে আমি তোমাদের সকলের জন্য এখন প্রশ্ন হল ইসলামটা যে এই পৃথিবীর সকল মানুষের ধর্ম এটা এই পৃথিবীর সকল মানুষ জানে একটু চিন্তা করেন সবাই বলে সবাই বলে যে ইসলাম আমার ধর্ম সবাই বলে যে আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীর সকল মানুষ বলে সবাই বলে না কোরআনটা যে সকল মানুষের জন্য আল্লাহর কিতাব এই পৃথিবীর সকল মানুষ কি আল্লাহর কিতাব আমাদের জন্য কোরআনটা আল্লাহর কিতাব এটা স্বীকার করে সবাই স্বীকার করে না তাহলে পৃথিবীর সকল মানুষ যে ইসলামটা তাদের ধর্ম এটা জানে না বা এটা স্বীকার করে না সকলের নবী যে নবী মোহাম্মদুর রসুল্লাহ এটা সবাই স্বীকার করতেছে না সকলের জন্য যে আল্লাহর মনোনীত কিতাব মুক্তির কিতাব হল কোরআন এটা সবাই স্বীকার করছে না এটা সবাই স্বীকার করতেছে না সবাই এই বিষয়টাকে জানতেছে না তো আল্লাহ যে সকলের জন্য ইসলামকে মনোনীত করলেন সকলের জন্য নবী হিসাবে নবী মোহাম্মদুর রসুল্লাহকে পাঠালেন সকলের জন্য কিতাব হিসেবে আল্লাহ যে কোরআন এই কিতাবটাকে মনোনীত করলেন এটা সকল মানুষ জানবে কিভাবে সবাই তো জানে না সবাই তো স্বীকার করছে না সকল মানুষ এই বিষয়টাকে কিভাবে স্বীকার করবে এই দাওয়াতটা পৃথিবীর সকল মানুষ পর্যন্ত কিভাবে পৌঁছবে এই বিষয়ে একটা সমাধান করে করিমের মাঝে আসছে সকল মানুষের জন্য আল্লাহর মনোনীত ধর্ম হল ইসলাম সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে না আজিল কৃত একমাত্র কিতাব মনোনীত কিতাব হল কোরআন এখন এই দাওয়াতটা এটি এই পৃথিবীর মানুষদের পর্যন্ত পৌঁছানোর একটা জিম্মাদারি সকল মানুষ যেন জানে সকল মানুষ যেন এই স্বীকারোক্তি দেয় এ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াত পৌঁছানোর একটা ব্যবস্থা আছে এবং কোরআনী করিমের মাঝে এই জিম্মাদারি দেওয়া আছে এই জিম্মাদারি যারা পালন করবে তাদের আলোচনা কোরআনি করিমের মাঝে আছে এই জিম্মাদারি পালনের ক্ষেত্রে যারা ত্রুটি করবে তাদের আলোচনা কোরআনি করিমের মাঝে আছে তাহলে এই পৃথিবীর মানুষ দুই প্রকার এই পৃথিবীর মানুষ কয় প্রকার দুই প্রকার এক প্রকার মানুষ হলো আল্লাহর মনোনীত দিন মানতেছে আল্লাহর মনোনীত রসুল মানতেছে আল্লাহর মনোনীত কিতাব মানতেছে আর আরেক প্রকার আল্লাহর মনোনীত দিন মানতেছে না আল্লাহর মনোনীত নবী মানতেছে না আল্লাহর মনোনীত কিতাব তারা মানছে না স্বীকার করতেছে না আল্লাহ কোরআনী কিরিমের মাঝে বলতেছেন কুন্তুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস এই যে লিন্নাস নাচ শব্দ আমরা পেয়েছি আজকের তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি প্রথম আয়াত ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম দ্বিতীয় আয়াত ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ তৃতীয় আরেকটি আয়াত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন প্রথম আয়াত রব্বুল আলামিন ডাকতেছেন ইয়া আইয়ুহান্নাস হে পৃথিবীর সকল মানুষ তোমরা শুনে রাখো ও আবুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো লাল্লাকুম তাত্তাকুন যদি তোমরা মুক্তি পেতে চাও দ্বিতীয় আয়াত ইয়া আইয়ুহান্নাস قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا নবী আপনি বলেন হে মানুষেরা তোমরা শুনে রাখো ইন্নি ইলাইকুম আমি তোমাদের সকল মানুষের জন্য আল্লাহর প্রেরিত রসুল তৃতীয় আয়াত শাহরুর রমাগন আল্লাহ বলতেছেন রমজান মাসে কোরআনটাকে নাজিল করা হয়েছে সকল মানুষের জন্য জীবন যাপনের পথ এবং পদ্ধতি জীবন ব্যবস্থা হিসেবে কোরআনকে নাজিল করা হয়েছে চতুর্থ আয়াত আরেক আয়াত আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন কুন্তুম খাইরা উম্মা ওখরিজাত লিন্নাস কুন্তুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস আল্লাহ বলতেছে তোমরা সেরা জাতি শ্রেষ্ঠ উম্মত কারণ তোমরা মেনে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতকে তোমরা গ্রহণ করেছো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত ছিল ইয়া রাব্বাকুম তোমরা এই দাওয়াতকে স্বীকার করেছো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত ছিল ইয়া ইউহান্নাস তোমরা এই দাওয়াতকে গ্রহণ করেছো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত ছিল শাহরু রমাদান আল্লাযী উনজিল ফীহিল কুরআন হুদাল লিন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান তোমরা এই দাওয়াত আল্লাহর এই আহ্বানে তোমরা সাড়া দিয়েছো তোমাদের একটা জিম্মাদারি তোমাদের উপর আছে কুনতুম খাইরা উম্মাহ তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে উখরিজাত লিন তোমাদের এই দেড়শো কোটি মানুষকে তোমাদের এই একশো কোটি মানুষকে বাকি ছয়শো কোটি মানুষ পর্যন্ত এই দাওয়াত এই মেসেজ এটা পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে জিম্মাদারি দেওয়া হয়েছে তোমাদের জিম্মাদারি মরুনা বিল মারুফি وتنهون عن المنكر وتؤمنون بالله تأمرون بالمعروف তোমরা কল্যাণ এবং ন্যায় এবং ইনসাফের দিকে তোমরা আহ্বান করবে অন্যায় অশ্লীল কাজে তোমরা বাধা প্রদান করবে আর তোমরা তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস রাখবে দৃঢ় বিশ্বাস অটল বিশ্বাস রাখবে তোমরা যে আমরা কিন্তু এমন এক উম্মা আমরা সবাই দায়িত্বশীল আমাদের উপর জিম্মাদারি আছে আলা কুল্লুকুম রাইন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বলতেছেন আলা কুল্লুকুম রাইন সাবধান তোমরা সকলেই দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে প্রশ্ন করা হবে আমাদের জিম্মাদারি এই দাওয়াতকে পৌঁছে দেওয়া ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুম পৃথিবীর বাকি মানুষদের পর্যন্ত এই দাওয়াত পৌঁছানো যে তোমরা রবের ইবাদত করো এই দাওয়াত পৌঁছানো এটা জিম্মাদারি এই পৃথিবীর সকল মানুষদের জন্য আল্লাহর প্রেরিত রাসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তার অনুসরণ এবং অনুকরণেই এই পৃথিবীর সকল মানুষের মুক্তি এ দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে এ দাওয়াত পৌঁছে দিতে হবে হুদাল্লিন্নাস সকল মানুষের জন্য কোরআন হল জীবনযাপনের ব্যবস্থাপত্র ومن يبتغي غير الإسلام دينا إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম আর যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো মতাদর্শ এটার অনুকরণ অনুসরণ করবে এটাকে গ্রহণ করবে আল্লাহর কাছে তার কিছু গ্রহণযোগ্য হবে না আল্লাহ কোরআনে করিমের মাঝে প্রশ্ন করতেছেন আফা গাইরা দিন ইয়াবগুন আল্লাহর পক্ষ থেকে একটা দিন আছে একটা জীবন ব্যবস্থা আছে তোমরা কি তাকে বাদ দিয়ে ভিন্ন কোন জীবন ব্যবস্থার তোমরা অনুসরণ করছো কিভাবে তোমরা আল্লাহকে আল্লাহর দিনকে তোমরা অস্বীকার করছো অথচ তোমাদের সামনে কোরআনের তালাওয়াত করা হচ্ছে অসাহেদু আর তারা সাক্ষ্য দিচ্ছে আন্নার রসুল আকুন রসুল সত্য তুমি মুখে এই কথা বলতেছ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জবানে বলতেছ মোহাম্মাদুন রসুল্লাহ অথচ তুমি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা ইসলামকে মানছ না নবী মোহাম্মদুর রসুল্লাহর দাওয়াত এই দাওয়াতকে তুমি মানছ না তুমি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা নবী মোহাম্মদুর রসুল্লাহ যে দিনকে নিজ জীবন দিয়ে যে দিনের দাওয়াত তোমার পর্যন্ত পৌঁছে দিয়েছেন সে দিনকে বাদ দিয়ে তুমি ভিন্ন কিছুর অনুসরণ ভিন্ন কিছুর প্রতি তোমার ভক্তি প্রদর্শন ভিন্ন কিছুর প্রতি তোমার ভালোবাসা প্রদর্শন তুমি করছো কিভাবে চাইফা আল্লাহ প্রশ্ন করতেছেন কিভাবে ইসলাম মানি হলো নিজ বিশ্বাসের স্বচ্ছতা নিজ আমলের পূর্ণতা এটা হল ইসলাম পরিপূর্ণ ইমান কার প্রতি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস পূর্ণ ভক্তি পূর্ণ ভালোবাসা থাকবে আল্লাহর প্রতি আর পূর্ণ অনুসরণ এটা থাকবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আল্লাহর প্রতি ভক্তি বিশ্বাস এটা যদি ত্রুটিপূর্ণ হয় ইমান ত্রুটিপূর্ণ আর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণে যদি ত্রুটি হয় আমল ত্রুটিপূর্ণ আমল ত্রুটিপূর্ণ ইসলামের দাওয়াত একদম স্বচ্ছ দাওয়াত পরিষ্কার দাওয়াত যে দাওয়াত আমাকে আপনাকে গ্রহণ করতে হবে সারা পৃথিবীর মানুষদেরকে এই দাওয়াত গ্রহণ করতে হবে কিতাবুন ফুসিলাত আয়াতুহু আল্লাহ বলতেছেন আমার কিতাবটা এমন এক কিতাব তার আয়াতগুলো বিস্তারিতভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে কোনো অস্পষ্টতা নেই কোনো গুজামিল নেই নাই সহজ কথা সরল কথা কোনো অবাস্তব কথা নেই সব বাস্তব কথা যে কথাগুলো মানতে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ বাধ্য এমন কথাগুলোই কোরআনের কথা একটা কথার উপর যুক্তি উপস্থাপনের সুযোগ নেই একটা বিধানের উপর ত্রুটি বের করার সুযোগ আল্লাহ প্রশ্ন করছেন কুল নবী আপনি প্রশ্ন করেন আসমান এবং জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থাপনা কে করেন এই প্রশ্নটা করেন না ওরা কাকে মানবে কার অনুসরণ করবে কার হুকুমে জীবনকে গড়ে তুলবে এই সিদ্ধান্তহীনতায় তারা ভুগতেছে তাদের কাছে ব্যাপারটা অস্পষ্ট যে কাকে মানবো বুঝতেছি না তো সবাই বলে আমাকে মানো আমি মানবো কাকে এখানে তো সকলের দাওয়াত আমাকে মানো বাবা বলতেছে আমাকে মানো মা বলতেছে আমার কথা শুনো শিক্ষক বলতেছে আমার কথা শুনো টিচার বলতেছে আমার কথা শুনো এক একজন এক এক দিকে ডাকতেছে একজন বলে বামে চলো আরেকজন বলে ডানে চলো যাবো কোন দিকে সমাজ পতিরা ডাকতেছে আমাদের পিছনে চলো আমাদের পিছনে থাকলে তোমরা মুক্তি পাবে আমার কথা শুনলে তুমি মুক্তি পাবে তো আল্লাহ বলতেছেন যে আমার কথা শুনো আমার কথা যদি শোনো তাহলে মুক্তি মিলবে যুক্তির কথা মান বলো কে ইয়ারজকুকুম তোমাদের রিজিকের ব্যবস্থাপনা করে মিনাস ইবাল আরদি আকাশ থেকে জমিন থেকে কে করেন প্রশ্ন من يملك السمع والأبصار من يملك السمع والأبصار বলো কে يملك السمع والأبصار তোমার এই শ্রবণ শক্তি কে দিয়েছেন তোমার এই দৃষ্টি শক্তি কে দিয়েছেন কে মালিক মালিকটা কে তুমি যে দেখতেছো দেখার ক্ষমতাটা কে দিয়েছেন তুমি যে শুনতেছ শোনার ক্ষমতাটা দিয়েছেন কে এটা হলো কোরআনের কথা من يخرج الحي من الميت ومن يخرج الميت من الحي من يخرج الحي من الميت কে من يخرج الحي কে একটি প্রাণকে বের করে আনেন মিনাল মাইয়িতি নিষ্প্রাণ থেকে ডিম থেকে বাচ্চা হয় প্রাণ বের হয়ে আসে আর মৃত থেকে বের করে আনেন তিনি জীবিতকে জীবিত থেকে তিনি বের করে আনেন মৃতকে কে করেন এই কাজগুলো আমরা এই পৃথিবীর সকল কাজের ব্যবস্থাপনা এটা কার নিয়ন্ত্রণে চলে আল্লাহর নিয়ন্ত্রণে চলে আল্লাহ আমাদেরকে বলতেছেন এ প্রশ্নটা তুমি পৃথিবীর যাকে করবে দেখবে সাথে সাথে সে উত্তর দিবে আল্লাহ কেউ উত্তরে কি আসবে আল্লাহ এটা উত্তরে আসবে আপনি প্রশ্ন করেন ইনকুন্তুম তালামুন যদি তোমরা জানো তোমরা উত্তর দাও লিমানিল আর দুয়ামান ফিহা জমিন এবং জমিনের সবকিছু কার কার জমিন এবং জমিনের সবকিছু কার আল্লাহ বলছেন জিজ্ঞাসা করেন আল্লাহ নিজেই বলতেছেন কোরআনে না লিল্লা দেখবেন তার উত্তরে বলবে আল্লাহ আমরা যে সবাই উত্তর আল্লাহ বলবো এটা কে জানেন আল্লাহ জন্য বলতেছেন ওরা উত্তর আল্লাহ বলবে কুল তারপর আপনি তাদেরকে প্রশ্ন করবেন আপালা তাত্তাকুন তাহলে তোমরা আল্লাহকে ভয় করো না কেন বিশ্বাস করো যে জমিন জমিনের সবকিছু আল্লাহর এটা স্বীকার করো ভয়টা কেন আল্লাহকে করো না আল্লাহর হুকুমগুলোকে যখন তোমরা লঙ্ঘন করো কেন আল্লাহকে ভয় করো না মূল নবী জিজ্ঞাসা করেন মান রব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম সপ্তাকাশের মালিককে মহান আরসের মালিককে বলবে আল্লাহ আল্লাহ নবীকে বলছেন কুল আপনি এখন তাদেরকে জিজ্ঞাসা করেন আফালা তাত্তাকুন কেন তোমরা আল্লাহকে তাহলে ভয় করছো না নবী আপনি জিজ্ঞাসা করেন মান বিয়াদিহি মালাকুতু সেই ইন বলো কার নিয়ন্ত্রণে কার ক্ষমতায় সমস্ত কিছুর সাম্রাজ্য তিনি রক্ষা করেন ওয়ালা আলাইহি তার মোকাবেলায় কেউ রক্ষা করার ক্ষমতা রাখে না যিনি এককভাবে ক্ষমতা রাখেন তোমাকে বাঁচাতে তোমাকে রক্ষা করতে তার মোকাবেলায় কেউ তোমাকে বাঁচাতে পারে না কেউ তোমাকে রক্ষা করতে পারে না কে তিনি যিনি ধরলে তার হাত থেকে বাঁচাবার ক্ষমতা কেউ রাখে না আর তিনি যদি মুক্তি দেন তার হাত থেকে এনে কেউ তোমাকে তোমাকে মৃত্যু দেওয়ার ক্ষমতাটা যার নেই তোমার ক্ষতি করার ক্ষমতাটা যার নেই সেই ক্ষমতাসীন একক সাম্রাজ্যের অধিকারীকে এই হল কোরআনের কথা কোরআন এই প্রশ্নটা পৃথিবীর সকল মানুষদেরকে করে এই যে প্রশ্ন আর দাওয়াত কোরআনের দাওয়াতটাও পরিষ্কার বল নবী বলেন আপনি সবাইকে তাহলেও তোমরা আসো ইলা কালিমাতিন চলো আমরা এমন একটা কথায় একমত হই এমন একটা কথাকে কেন্দ্র করে আসো আমরা একমত হই যে কথা আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করো এটা তো এমন এক কথা এই কথাকে আমরা সকলেই বিশ্বাস করি এই পর্যন্ত যে কথাগুলো হলো এই সমস্ত কথায় কারো কোনো দ্বিমত আছে দ্বিমত নাই পৃথিবীর কারো দ্বিমত নাই কোরআন বলতেছে তালাও তালা অর্থ তোমরা আসো ইলা ক্যালিমাতিন এমন একটা কথা কথাকে তোমরা মেনে নাও সাওয়া ইম বাইনানা ও বাইনাকুম যেই কথায় আমাদের মাঝে তোমাদের মাঝে কোনো বিরোধ নেই আর সেই কথাটা হলো আসো আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা একমাত্র এবাদত করব কার চলো এই কথা একমত হই এক ঐক্যের দ্বিতীয় সূত্র ওয়ালা নুশরিক বিহি সেই আমরা তার সাথে আর অন্য কিছুকে শরিক করব না বলে নুশ্রীকে বিহি সেই আন তার সাথে অন্য কোনো কিছুকে আমরা শরিক করব না আমরা এবাদত করব একমাত্র কার আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আর কারো এবাদত করব না একমাত্র যারা এবাদত করব তিনি কে আল্লাহ আর তৃতীয় ওয়ালা নুশরিকা বিহি আন আমরা তার সাথে আর অন্য কোনো কিছুকে আমরা শরিক করব না অন্য কোনো কিছুকে শরিক করব না আমরা আর আমাদের কেহ অন্যকে আল্লাহকে বাদ দিয়ে রব এবং ক্ষমতার মালিক মনে করবে না আমরা একমাত্র রব মানব কাকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা আমাদের রব বানাবো না আমাদের রবকে অন্য কাউকে আমরা রব বানাবো না একমাত্র রব একমাত্র ইলাহ একমাত্র এবাদত আল্লাহর হবে আমাদের রব আল্লাহ আমাদের ইলাহ আল্লাহ আমাদের এবাদত কার জন্য আল্লাহর যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব মানা হয় যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর পূজা করা হয় যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে স্বীকৃতি প্রদান করা হয় এটা অপরাধ এটা অপরাধ আল্লাহর সাম্রাজ্যে এটা সবচেয়ে বড় অপরাধ একজন মুসলিম হিসেবে আমরা মনে করি কল্যাণের মালিক অকল্যাণের মালিক কে কে কল্যাণ দেওয়ার মালিকও তিনি অকল্যাণ এটাও তিনি দেন সফলতা তিনি দেন তিনি ব্যর্থ করে দেন এবাদত আল্লাহর হবে আমাদের সমস্ত চাওয়া পাওয়া আমাদের সমস্ত প্রার্থনা এটাও আল্লাহর কাছে হবে আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন কোনো মানুষ সে অলৌকিক ক্ষমতার অধিকারী না কোন মানুষ কোন মানুষের উপকার দিতে পারে না ক্ষতি করতে ক্ষতি করার ক্ষমতা রাখে না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় কোন দেব দেবী কোন গাছ পাথর এটা অলৌকিক ইচ্ছার মালিক না তারা কোনো কিছু মানুষের উপকার মানুষের অপকার তারা করতে পারে না মানুষের উপকার অপকার মানুষের কল্যাণ অকল্যাণ মানুষের ভালো মানুষের মন্দ মানুষের উন্নতি মানুষের অবনতি এই সমস্ত কিছু কার হাতে আল্লাহর হাতে এটা হলো কোরআনের দাওয়াত যে তোমরা মুক্তির জন্য এক আল্লাহর এবাদত করো আল্লাহর এবাদতি মুক্তির একমাত্র পথ আল্লাহকে ডাকো ডাকো কাকে আল্লাহকে ডাকো কল্যাণের জন্য আল্লাহকে ডাকো উন্নতির জন্য আল্লাহকে ডাকো পৃথিবীতে যত নবীদের আগমন হয়েছে সমস্ত নবীদের এটা দাওয়াত ছিল ইয়া কম আমার সম্প্রদায় ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর এবাদত করো মালাকুম ইলাহিন গাইরু আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই এই গাছ থেকে হয় না এই পাথর থেকে হয় না এই পাথরের সামনে নত এই গাছের সামনে তোমরা নত হবে না লা লা কামারি লা সাজারি লা হাজারি তোমরা সূর্যের সামনে সাজদা করো না চন্দ্রকে সাজদা দিও না গাছকে সাজদা দিও না তোমরা পাথরকে সাজদা দিও না একমাত্র সাজদা হবে কার একমাত্র আল্লাহর সাজদা হবে এটা হলো ইসলামের দাওয়া দেখেন এই পৃথিবীর যারা মুশরেক সমাজ এরা বিভিন্ন মানুষ দেবদেবী গাছ পাথর এদেরকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে যারা উপকার অপকারের তারা মালিক এমন একটা ভ্রান্ত বিশ্বাস নিয়ে তারা তাদের কল্যাণ কামনায় অকল্যাণ থেকে মুক্তির জন্য তারা এই সমস্ত দেবদেবীর কাছে ছুটে বেড়ায় এই পৃথিবীর এই সমস্ত মানুষদের জন্য আমরা যারা মুসলিম আমাদের দায়িত্ব আছে আমাদের কর্তব্য আছে আমাদের কিছু জিম্মাদারি আছে সেই জিম্মাদারি হলো শান্তিপূর্ণভাবে নসিহতের মাধ্যমে এ সমস্ত মানুষদের দুয়ারে দুয়ারে গিয়ে নিজেদের আদর্শের মাধ্যমে নিজেদের আখলাকের মাধ্যমে তাদের কাছে ইসলামের দাওয়াত মুক্তির দাওয়াত এই দাওয়াত তাদের দুয়ার পর্যন্ত পৌঁছে দেয়া তাদের কান পর্যন্ত পৌঁছে দেয়া এটা আমাদের উপর জিম্মাদারি হাদিহি সাবিলি এটা আমাদের জিম্মাদারি আদৌ ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা এটা আমাদের জিম্মাদারি যে আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি এটা আমাদের জিম্মাদারি আনামিনাল মুশরিকিন আর মানুষদের কাছে এই বিষয়টাকে পরিষ্কার রাখা হজরত ইব্রাহিম আলী ইসলাম যেভাবে নিজ ইমানকে পরিষ্কার করেছিলেন কোরআন যেইভাবে আমাদেরকে ইমান এটাকে পরিষ্কার রাখতে বলেছে সেইভাবে নিজ ইমানকে পরিষ্কার রাখা এটা আমাদের জিম্মাদারি হজরত ইব্রাহিম আলী ইসলাম কি বলেছিলেন ওনার সমাজ ছিল মূর্তি পূজারি সমাজ আমরা যে নবীর উম্মত এ নবী যে সমাজে এসেছিলেন সে সমাজটাও ছিল মূর্তি পূজারি সমাজ আমার নবীর জীবনের সফলতা ছিল তিনি মূর্তি পূজারী সমাজকে তৌহিদের দাওয়াতের মাধ্যমে তিনি তাদেরকে ইসলামের পতাকা তোলে একতাবদ্ধ করেছিলেন আরব বিশ্ব মূর্তি পূজা থেকে মুক্তি পেয়েছিল তার দাওয়াতের মাধ্যমে আমার নবীর কাছে দাওয়াত ছিল কিন্তু আরবের মুশরেক সমাজ যার কাছে দাওয়াত দিয়েছিল সেই দাওয়াত ছিল আপুষের দাওয়াত সে দাওয়াত ছিল আপুষের দাওয়াত ছিল উদারতার দাওয়াত ছিল আমার নবীর কাছে আমার নবীর কাছে আরবের মুশরেক সমাজের পক্ষ থেকে নানা ধরনের ভয়ভীতি ছিল নানা ধরনের লোভ লালসা তাকে দেখানো হয়েছে কিন্তু তিনি ছিলেন অটল নিজ দাওয়াতে সবরের সাথে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে যে সবরের জিম্মাদারি সবরের সাথে এই দাওয়াতের মাঝে একনিষ্ঠ ভাবে এই দাওয়াতের মাঝে অবিচল থাকার যে জিম্মাদারি নবীর উপর ছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অবিচল ছিলেন কোরআন আমাদেরকে বলতেছে কুল বলো বলো তোমরা এই কথাটা বলো ইয়াহাল কাফিরুন হে কাফির সমাজ তোমরা জেনে দেখো লা আবুদুমা তা আবুদ তোমরা এই সমস্ত যে সমস্ত বস্তুর পূজা করছো লা আবুদ আমরা এই সমস্ত বস্তুর পূজা করি না কাফিরুন হে কাফিররা তোমরা শুনে রাখো লা আমি আবাদত করি না মা তাবুদুন যে সমস্ত বস্তুর পূজা তোমরা করছো আমরা এই সমস্ত বস্তুর পূজা করি না আমরা করি সুরাটা নাজিল হয়েছে যখন তারা আপুষের প্রস্তাব দিয়েছে না এটা হবে না লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আর আমি যে আল্লাহর পূজা করি তোমরা তো সে আল্লাহর এবাদত করো না আমি যে আল্লাহর এবাদত করি তোমরা তো সে আল্লাহর এবাদত করো না ওয়ালা আবুদ ওয়ালা আনা ওয়ালা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমাদের এই বাতিল দিন এটা তোমাদের কাছে আর আমার সত্য দিন আমার কাছে এই দিনে হক আর দিনে বাতিল এই দুইটা কখনো এটা একত্রিত হতে পারে না আমি আমার দিনে হককে তোমার দিনে বাতিলের সাথে আমি একত্রিত হতে দিব না এটা আমার দ্বারা হবে না এ বিষয়টা কিন্তু পরিষ্কার থাকতে হবে আজকে দেখেন সার্বজনীনতার নামে বিভিন্নভাবে মুশ্রিক সমাজের একটা উৎসব এটাকে আমাদের উপর তাদের শুধু উৎসব না এটা তাদের একটা ইবাদত দুর্গার পূজা করা কালীর পূজা করা আরো যত ধরনের পূজা আছে এসব মুশ্রিক সমাজের উৎসব না শুধু এটা তাদের ইবাদত ঠিক না এটা তাদের ইবাদত তাদের ইবাদত তাদের উৎসব এটাকে কেন্দ্র করে তারা আমাদেরকে দাওয়াত দেয় তারা আমাদেরকে ডাকে যে আমাদের উৎসবে তোমরা আসো অথচ কোরআন আমাদেরকে জিম্মাদারি দিচ্ছে যে তোমাদের এবাদতে তোমরা তাদেরকে ডাকো কোরআন আমাদেরকে জিম্মাদারি দিচ্ছে তোমাদের এবাদতে তোমরা তাদেরকে ডাকো কোরআন আমাদেরকে জিম্মাদারি দিচ্ছে কারণ আমাদের ধর্ম হল সারা পৃথিবীর সকল মানুষের ধর্ম এটা হলো সবার ধর্ম আমাদের নবী পৃথিবীর সকল মানুষের নবী আমরা এই নবীকে যখন মানব সারা পৃথিবীর মানুষদেরকে ডাকব আসো এই নবী সবার নবী এই নবীর অনুসরণ করি আমরা যখন আল্লাহর এবাদত করব আমরা ডাকবো হু রব্বুনা রব্বুকুম আল ইসলাম দিনুনা দিনুকুম ইসলাম আমাদের ধর্ম তোমাদের ধর্ম আসো ইসলামে আসো মোহাম্মদুন রসুলুনা ও রসুলুকুম মোহাম্মদ সাল্লাহ আলহি আমাদের রসুল তোমাদের রসুল আসো এই রসুলের অনুসরণ করি আল কিতাব কিতাবুনা ও কিতাবুকুম কোরআন এটা তো আমাদের কিতাব এটা আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের কাছে নাজিলকৃত কিতাব ওই কোরআন আসো এই কোরআনের অনুসরণ করি এ কোরআনের অনুসরণে এ নবীর আনুগত্যে আমার মুক্তি তোমাদের মুক্তি এই দাওয়াত আমরা দিই এটা আমাদের জিম্মাদারি কিন্তু আমরা করতেছি কি তাদের দাওয়াত আজকে আমাদের কাছে আসতেছে আমরা সেই দাওয়াতকে গ্রহণ করছি কিন্তু আমরা তাদেরকে দাওয়াত দিচ্ছি না কোরআন বলতেছে যে তারা যদি বিপদগামী হয়ে অন্যদেরকে বিপদগামী তার পথে ডাকতে পারে তোমরা তোমাদের ধর্মকে যদি সত্য মনে করো নিজেদেরকে সত্যপন্থী দাবি করো এটাই না যাত এবং মুক্তির একমাত্র পথ মনে করো তোমরা কেন পারো না তাদেরকে তোমাদের পথে ডাকতে দেখেন মহরম মাস চলতেছে এ মাসটা আল্লাহর কাছে এক প্রিয় মাস আজকে উচিত ছিল মহরম নিয়ে কিছু আলোচনা করা কিন্তু আজকে আলোচনা করলাম আল্লাহর এবাদত এবং আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের উপর দিনই যে জিম্মাদারি পৃথিবীর সকল মানুষদের পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার যে জিম্মাদারি আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জিম্মাদারি যেন আমরা এই জিম্মাদারির ব্যাপারে সতর্ক হই এজন্য আজকে আমাদের দাওয়াত এই একই মাস এ মাসকে কেন্দ্র করে দেশব্যাপী পূজা হবে আমাদের কর্মসূচি থাকা চাই সেই কর্মসূচি যেন হয় দাওয়াতের কর্মসূচি আমরা সুযোগ পেলেই আমরা এই পৃথিবীর সকল মানুষের জন্য নাজাতের ধর্ম ইসলাম এই ইসলামের দাওয়াতকে আমরা পেশ করব রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে এক একজন মুশরিকের ঘরে একবার দুইবার পাঁচবার দশবার পাঁচশো বার গেছেন ইট খেয়েছেন পাথর খেয়েছেন কাফেররা শেষ পর্যন্ত তাকে হত্যা করে দেওয়ার ষড়যন্ত্র করছে অপরাধ কি ছিল তিনি এই দাওয়াত দিয়েছিলেন পৃথিবীতে অন্য কারো প্রভুক্ত নেই সকল মানুষের উপর প্রভুকে এবং সকল মানুষের মুক্তির জন্য তাদেরকে এই একটা পথ এই একটা মতের অনুসরণ করতে হবে যেখানে সমস্ত প্রভুক্তকে খতম করে এক আল্লাহর বান্দা হিসেবে সবাইকে একাকার হয়ে যেতে হয় এটাই পুরো পৃথিবীর শান্তির পয়গাম পূর্ণ পৃথিবীর মানুষের মুক্তির পয়গাম আমরা যদি পয়গাম পৃথিবীবাসীর দোয়ার পর্যন্ত পৌঁছে দিতে পারি আল্লাহর কাছে তখন আমাদের মর্যাদা হবে আল্লাহ তালার সাহায্যকারী হিসেবে আল্লাহ কোরআনে করিমের মাঝে বলছেন কোন আনসার আল্লাহ আল্লাহর দিনকে তোমরা সাহায্য করো আল্লাহর দিনকে তোমরা যদি সাহায্য করো ইন তানসুরুল্লাহ যদি আল্লাহর দিনকে তোমরা সাহায্য করো ইয়াংসুরকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার নামাজ আমার রোজা আমার ইবাদত এর দ্বারা আমার মর্যাদা হবে আমি আল্লাহর বান্দা কিন্তু যখন আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং আল্লাহর দিন প্রচারের গুরুত্বপূর্ণ জিম্মাদারি আমি আপনি যখন গ্রহণ করব তখন আমার আপনার পরিচয় আল্লাহ কোরআনে কারিমে দিচ্ছেন যে তোমরা এখন আমার সাহায্যকারী বান্দা রাজি আছি না ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন